বৃষ্টি আর তুফান একই সাথে শুরু হলো ও হায় রে বৃষ্টি আর তুফান একই সাথে শুরু হলো ও হায় রে বৃষ্টি আর তুফান একই সাথে শুরু হলো বৃষ্টি নাম রহমত সে আলেমকে রক্ষা করে তুফান নামের গজবে সে জালেমকে ধ্বংস করে নিয়তি রে কোন খেলা শুরু হলো বৃষ্টি আর তুফান একই সাথে শুরু হলো ও হায় রে বৃষ্টি আর তুফান একই সাথে শুরু হলো ও হায় রে বৃষ্টি আর তুফান একই সাথে শুরু হলো বৃষ্টির রহমত রবে আলেমের মাথার পরে ছায়া করে চারিদিকে ছড়িয়ে দাও তুফানে ছিন্ন করে নাস্তিকদের রাস্তানাকে তোমাতেই ভেঙে গড়িয়ে দাও বৃষ্টি রহমত রূপে আলমের মাথার পরে ছায়া করে চারিদিকে ছড়িয়ে দাও তুফানে ছিন্ন করে নাস্তিকদের আস্তানাকে তোমাতে ভেঙে আর গড়িয়ে দাও বৃষ্টি রহমত রূপে আলে মের মাথার পরে ছায়া করে চারিদিকে ছড়িয়ে দাও তুফানে ছিন্ন করে নাস্তিকদের রাস্তা রাখে তোমাতে ভেঙে আর গুড়িয়ে দাও শুক্রান শুক্রান হামদাল্লাহ কুমুল্লাহ হৈরল্লাহ শুক্রান শুক্রান হামদাল্লাহ কুমুল্লাহ হৈরল্লাহ শুক্রান শুক্রান হামদাল্লাহ কুমুল্লাহ হৈরল্লাহ এই তো আল্লাহ মমিনের মোনাজাত কবুল করেছে ধৈর্য হারায় না ধৈর্যের তোরা সেমানা ধৈর্য হারায় না ধৈর্যের তোরা সেমানা ধৈর্যের গাছ কাটা ফলের বৃষ্টি খোঁজ বৃষ্টি আর তোফান একই সাথে শুরু হলো ও হায় রে বৃষ্টি আর তুফান একই সাথে শুরু হলো ও হায় রে বৃষ্টি আর তুফান একই সাথে শুরু হলো যারা বেশে উঠতে উঠতে আকাশ ছুতে বসেছে তাদের আরো বেশি উঠতে দা পাখনা ছাড়াই পাখি কত দূর যাবে দেখি বাবুদের কাছে শুধু করুণা চাও যারা বেশি উঠতে উঠতে আকাশ ছুতে বসেছে তাদের আরো বেশি উঠতে দাও পাখনা ছাড়াই পাখি কত দূর যাবে দেখি বাবুদের কাছে শুধু করোনা চাও ও হো হো যারা বেশি উঠতে উঠতে আকাশ ছুতে বসেছে তাদের আরো বেশি উঠতে দাও পাখনা ছাড়াই পাখি কত দূর যাবে মাবুদের কাছে শুধু করুণা চাও শুক্রান শুক্রান হামদাল্লাহ জাজাকুমুল্লাহ খৈরাল্লাহ শুক্রান শুক্রান হামদাল্লাহ জাজাকুমুল্লাহ খৈরাল্লাহ শুক্রান শুক্রান হামদাল্লাহ কুমল্লা খৈরাল্লাহ এই তো আল্লাহ মোমিনের মনাজাত কবুল করেছে জার্মাল তার হাতের রসে আমরা কেন চিন্তায় মরি জার্মাল তার হাত রসে আমরা কেন চিন্তায় মরি অন্য রুদের কথা মনে করো বৃষ্টি আর তোফান একই সাথে শুরু হলো ও হায় রে বৃষ্টি আর তুফান একই সাথে শুরু হলো ও হারে বৃষ্টি আর তুফান একই সাথে শুরু হলো বৃষ্টি নাম রহমত আলমকে রক্ষা করে তুফান নামের গজব জালিমকে ধ্বংস করে নিয়তি কোন খেলা শুরু হলো বৃষ্টি আর তোফান একই সাথে শুরু হলো ও হারে রে বৃষ্টি আর তোফান একই সাথে শুরু হলো ও হারে রে বৃষ্টি আর তোফান একই সাথে শুরু হল ও হারে বৃষ্টি আর তোফা একই সাথে শুরু হল স্বাধীনতা মানে কি কথা সুর এবং কণ্ঠে আবু আয়ুব আনসারী সহযোগী শিল্পী তামিম হায়দার হুসাইন মাহমুদ ইমরান মাহবুব আলম আইয়ুবি এবং রাকিব বিন রাও শিশু শিল্পী মেহদি হাসান ওমায়ের এবং আবু বকর সিদ্দিক পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় W W W dot A L M O D I N A Al Madina dot com সৌজন্যে বিপিএস প্রাইভেট হিফজুল কোরআন মাদ্রাসা Chandpur rail gate Laksam Comilla mobile zero one eight two nine two three one two zero one শিল্পী আবু আয়ুব আনসারির পরবর্তী জিহাদি অ্যালবাম জীবন্ত লাশ আল্লাহ হাফেজ